রোজ সকালে সূর্য ওঠে প্রভু তোমার স্মরণে আবার সন্ধ্যায় থাকে নাশে প্রভু তোমার বারণে রোজ সকালে সূর্য ওঠে প্রভু তোমার স্মরণে আবার সন্ধ্যায় থাকে নাশে প্রভু তোমার বারণে রোজ সকালে সূর্য ওঠে প্রভু তোমার স্মরণে আবার সন্ধ্যায় থাকে না সে প্রভু তোমার বারণে রাতের কায় আধার নামে রাতের কায়ায় আধার নামে রাতের কায়া আধার নামে সারা ভুবনে সবই তোমার স্মরণে প্রভু সবই তোমার স্মরণে সবই তোমার স্মরণে প্রভু সবই তোমার স্মরণে রোজ সকালে সূর্য ওঠে প্রভু তোমার স্মরণে আবার সন্ধ্যায় থাকে না সে প্রভু তোমার বারণে নদী ছুটে চলে ওই দূর মোহনায় কলো কলো রবে তব গুণ গান গায় লালিমার লুক চুরি অবুজ খেলায় তারকার মতো হাসে তব পরিচয় নদী ছুটে চলে ওই দূর মোহনায় কলো কলো রবে তব গান গায় লালিমার লুকোচুরি অবুজ খেলায় তারকার মতো হাসে তব পরিচয় নদী ছুটে চলে ওই দূর মোহনায় কলো কলো রবে তব গান গায় লালিমার লুকোচুরি অবুজ খেলায় তারকার মতো হাসে তব পরিচয় এসব দেখে নিজেকে সপি এসব দেখে নিজেকে সপি এসব দেখে নিজেকে সপি তোমার চরণে সবই তোমার স্মরণে প্রভু সবই তোমার স্মরণে সবই তোমার স্মরণে প্রভু সবই তোমার স্মরণে রোজ সকালে সূর্য ওঠে প্রভু তোমার স্মরণে আবার সন্ধ্যায় থাকে না সে প্রভু তোমার বারণে রোজ সকালে সূর্য ওঠে প্রভু তোমার স্মরণে আবার সন্ধ্যায় থাকে না সে প্রভু তোমার বারণে পর্বত তব ভয়ে অশ্রু ঝরা দিবানিশি সব ক্ষণে অঝোর ধারা পুষ্পরা তব প্রেমে সুবাস ছড়া নীল প্রজাপতি ওড়ে শাখায় শাখা পর্বত তব ভয়ে অশ্রু ঝরা দিবানিশি সব ক্ষণে অঝোর ধারা পুষ্পরা তব প্রেমে সুবাস ছড়া নীল প্রজাপতি ওড়ে শাখায় শাখা পর্ব তব ভয়ে অশ্রু ঝরায় দিবানিশি সব ক্ষণে অজর ধারায় পুষ্পরা তব প্রেমে সুবাস ছড়ায় নীল প্রজাপতি ওড়ে শাখায় শাখায় এসব দেখে নিজেকে সপি এসব দেখে নিজেকে সপি এসব দেখে নিজেকে সপি তোমার চরণে সবই তোমার স্মরণে প্রভু সবই তোমার স্মরণে সবই তোমার স্মরণে প্রভু সবই তোমার স্মরণে রোজ সকালে সূর্য ওঠে প্রভু তোমার স্মরণে আবার সন্ধ্যায় থাকে না সে প্রভু তোমার বারণে রোজ সকালে সূর্য ওঠে প্রভু তোমার স্মরণে আবার সন্ধ্যায় থাকে না সে প্রভু তোমার বারণে রাতের কায়া আধার নামে রাতের কায়ায় আধার নামে রাতের কায়া আধার নামে সারা ভুবনে সবই তোমার স্মরণে প্রভু সবই তোমার স্মরণে সবই তোমার স্মরণে প্রভু সবই তোমার স্মরণে সবই তোমার স্মরণে প্রভু সবই তোমার স্মরণে সবই তোমার স্মরণে প্রভু আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস